তবে আমার সাথে একটু দরুদ শরীফ পড়েন দরুদ ইব্রাহিম নামাজের মাঝে যে দরুদ শরীফটা আমরা পড়ি ওই দরুদ শরীফটা আমার সাথে আপনারা পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ আলি মুহাম্মদ কামা আলা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না বিশানী আব্দুল আজিজ সাহেবের পুকুরপার জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তালা আমাদের সকলকে আসার তৌফিক দান করছেন তাই আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পারছি আজকের দিনের জন্য আল্লাহ তালা আমাদের যাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করছেন আমরা আল্লাহ তালার প্রতি খুশি না আল্লাহ তালার দিকে খুশি তো শুক্রিয়া দায় করে একদম দিল খুলে জুড়ে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় আল্লাহ তালার একটা রহমত আমাদের এই আশাটা আমরা নিজে নিজে আসি নাই এই যে বৈশা আসি এটা নিজ যোগ্যতায় বসি নাই আসলে আল্লাহ আশা আনাইছেন আল্লাহ বসার তৌফিক দান করছেন এই মাহফিলে বৈশা থাকাটা বিশেষ বরকতপূর্ণ এই জায়গায় শুধু বৈশা থাকাটা এত বরকতপূর্ণ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে দিন শিক্ষার আলোচনা হবে এমন মসজিষে যদি কেউ বসে থাকে এমন মসজিদ যদি কোথাও হয় তাহলে সেই মসজিদ সেই মসজিদটাকে চতুর্দিক থেকে আল্লাহ তালার রহমতের ফেরেস তারা ঘেরাও দিয়ে রাখে আমরা যেখানে বৈশা আছি আমাদের চতুর্দিকে আল্লাহ তালার অগণিত রহমতের ফেরেস তারা আমাদেরকে ঘেরাও দিয়ে আসে ফেরেস তাদের ঘেরাওয়ের একটা বেষ্টনির ভিতরে আমরা বসার তৌফিক পেয়েছি আরেকটু জোরে কনসুবাহান আল্লাহ এখানেই শেষ না এই রহমতের ফেরেস তারা এই যে চতুর দিক থেকে আমাদেরকে ঘেরাও করে রেখেছে এরা আবার আল্লাহ তালার দরবারে আমাদের ক্ষমার জন্য আমাদের ক্ষমার জন্য আল্লাহ তালার কাছে তারা সবাই দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই মানুষগুলো তোমার জন্য তোমাকে খুশি করার জন্য এই মসজিষে একত্রিত হয়েছে মধ্যরাত শীতকে অপেক্ষা করে কুয়াশাকে অপেক্ষা করে প্রতিকূল পরিস্থিতিকে অপেক্ষা করে মানুষগুলো আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বসছে আল্লাহ এদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো ইচ্ছায় অনিচ্ছায় আছে তুমি এই সমস্ত কিছুকে মাফ করে দাও আল্লাহ রহমতের ফেরেস তারাই দোয়া করতেছে এবং আল্লাহ তাল আরো সে আজিমে তার নৈকট্যশীল ফেরেস তাদেরকে নিয়ে আমাদের এই মানুষগুলোকে নিয়ে গর্ব করতেছেন ফেরেস্তাদের কাছে আমাদের কথা আল্লাহ বলতেছেন যে দেখো আমার এই বান্দারা এরা শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য এই মধ্য রাতে রাতের ঘুমকে অপেক্ষা করে নিজ আরামকে নিজ আয়েসকে অপেক্ষা করে মানুষগুলো বসা আছে আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি আমার এই বান্দাগুলোর আমি মাফ করে দিব মাফ করে দিতে চাই আমরা এই জায়গায় যারা কিছুটা সময় বসার তৌফিক পেয়েছি আমাদের অনেক দাম আমাদের অনেক দাম কিন্তু এই দামটা এই মাহফিলের দাওয়াতটা আরো অনেকেই পাইছে কিন্তু তারা এই মাহফিলে আসে নাই আমাদের এই দামটা কি তারা পাইছে আবার অনেকে মনে করেন এই মাহফিলের কথাগুলো মাইকের মাধ্যমে ঘরে বৈশা বৈশা লেপের মাঝে মুড়ি দিয়েও শুনতেছে এরকম কিছু মানুষ আছে না আছে নাকি আপনারা আমার কথা শুনতে ভালো লাগতেছে একটু জোরে কন এরকম কিছু মানুষ আছে না লেপের মাঝে মুড়ি দিয়ে এই কথাগুলো শুনতেছে আছে না সেই মানুষগুলো কিন্তু কথা শুনতেছে ঠিক কিন্তু এই বিশেষ ফজিলত আর মর্যাদা ওই মানুষগুলো কি পাইতেছে আল্লাহ তালার কাছে আমরা যারা এই মাহফিলে কিছুটা সময়ের জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি আল্লাহ তালার কাছে আমরা অনেক দামি আমাদের প্রতি আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ আল্লাহ তার কথা শোনার জন্য আমাদেরকে কবুল করছেন আমরা আল্লাহর কথা যে শুনবো এটা কি মনোযোগ দিয়ে শুনবো না ঘুমায় ঘুমায় শুনবো হ্যাঁ ইসুখন আজি গুশে দিল বায়াদ শোনো দে আজি দিল শোনো দে শোদে ইসুখন আজি গুশ দিল বায়াত শুনুদ ইসুখন আজি গুশ দিল বায়াত শুনুদ গুশ গিল ই জানা দারা দেহেছে শোদে গুশ গিল বা জুমলা হাইওয়া হামদ মাস্তে গুশ দিল মখসুসে নসলে আদমাস্তে তুমি বলতেছেন এই শুনো তোমরা যখন আল্লাহ তালার বরক্তের আলোচনা যে মজলিসে হবে আল্লাহর আলোচনা ইমানের আলোচনা যে মজলিস হবে খুব মনোযোগ সহকারে এই মজলিসের কথাগুলো শুনবা ঘুমায় ঘুমায় শুনলা এই কিছুটা সময় এরকম ভাবে শুনো না তোমার শোনাটা যেন আল্লাহ তালা তোমাকে যে এত বড় কাজের জন্য নির্বাচন করছেন এটার একটা সুক্রিয়া দেয় যেন মনোযোগ সহকারে শুনলে সুক্রিয়া দেয় হইল আর মনোযোগ সহকারে যদি না শোনা হয় সুক্রিয়া দেয় হইল না না সুক্রিয়া হইল না সুক্রিয়া হইল আর সুক্রিয়া দেয় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দেন আর না সুক্রিয়া করলে আল্লাহ নিয়ামত ছিনায় এই মজলিসের কথা যদি মনোযোগ সহকারে শুনি আল্লাহ তালা আরেকটা মজলিসে যে আরো কিছু কথা শোনার জন্য আমার কবুল এবং মঞ্জুর করবেন আর মনোযোগ সহকারে না শুনলে এরকম দিন আসবে মাহফিলের কথা শুনতেছি কিন্তু আমার যাইতে ভালো লাগতেছে না আল্লাহ বলতেছেন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো লাইন সাকার যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তোমাদেরকে যে নিয়ামত আমি দিতেছি এই নিয়ামতটা তোমাদেরকে আমি বাড়িয়ে দেব আরো বাড়াই দেব এই নিয়ামত ওয়ালা ইনকাফার আর যদি শুক্রিয়া আদায় না করে ও কৃতজ্ঞতা আদায় করো তাহলে কিন্তু ধীরে ধীরে তুমি আর হেদায়তের কথা শুনতেও পাবা না গুমরাহির পথে চলবা আর পরকালীন কঠিন শাস্তির মাঝে তুমি নিমজ্জিত হয়ে যাইবা তাই আমার নিয়ামতের সুক্রিয়া দায় করো তাই আমাদের উপর কিন্তু আল্লাহ তালার অনেক নিয়ামত আমাদের উপর সবচেয়ে বেশি নিয়ামত অনুগ্রহ কার একটু উত্তর দেন আমাদের উপর সবচেয়ে বেশি নিয়ামত অনুগ্রহ কার আল্লাহর নিয়ামত অনুগ্রহ সবচেয়ে বেশি আমাদের জন্ম থেকে নিয়ে শুরু করে আমাদের জীবন পর্যন্ত আমাদেরকে সৃষ্টি করা থেকে নিয়ে শুরু করে আমাদেরকে লালিত পালিত করা পর্যন্ত এই সমস্ত কিছু কে করতেছেন আমাকে আপনাকে আমাদেরকে কে সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন তাই আমাদের সৃষ্টি আল্লাহ করছেন আমাদেরকে এখন পালতেছেন কে আল্লাহ পালতেছেন মানুষ তোমরা একটু চিন্তা করো একটু চিন্তা করে দেখো মা তাহরুসুন তোমাদের জমি থেকে যে ফসল উৎপন্ন হয় কিভাবে হয় আন্তুম তাজরাউনাহু জমিনের বীজটা তোমরা বপন করো কিন্তু বলো ফসলটা কে ফলান জমিনের ফসলটা কি তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি আল্লাহ বলতেছে একটু চিন্তা করো না এই যে সারাদিন হাল চাষ করো জমির মাঝে থাকো এই জমিনের পরিচর্যা তুমি করো জমিনের পিছনে তুমি অনেক মেহনত করো কিন্তু এই জমিনের ফসলটা এটা কি তুমি সৃষ্টি করো না এই ফসলগুলো আমি সৃষ্টি করি আল্লাহ প্রশ্ন করতেছেন আমাদেরকে একটু ভাবতে বলতেছে লাউনা শাহ যদি আমি চাইতাম তোমার এই জমিনের এই ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করে দিতে পারতাম পারতাম পারতেন না সব খেরে পরিণত করে দিতেন তখন তোমরা বুদ্ধিহীন হয়ে পড়তে তোমাদের কিছুই করার থাকতো না তোমরা বলতে আমরা মাহরুম হয়ে গেলাম আমরা বঞ্চিত হয়ে গেলাম আমরা জরিমানার মাঝে পড়ে গেলাম আমরা ঋণগ্রস্ত হয়ে পড়লাম এই সব আল্লাহর দেয়া একটু বুঝার চেষ্টা করো তোমার জমিনের ফসল আল্লাহর দেয়া কার দেয়া আল্লাহর দেয়া আপার আই তুমুল মা যে পানির দ্বারা তোমরা তোমাদের পিপাসা মিটাও একটু চিন্তা করো একটু ভাবো এই পানিটাকে নিয়ে এই পানিটাকে নিয়ে একটু ভাবো আল্লাহন যে পানিটাকে পান করে তোমরা তোমাদের পিপাসা নিবারণ করো এই পানিটাকে নিয়ে একটু ভাবো আনতুম আনজাল তুমু মিনাল মুজনে সেই আকাশের মেঘমালা থেকে এ পানিগুলোকে কি তোমরা বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করি আল্লাহ প্রশ্ন করতেছেন একটু চিন্তা করো না যে পানির দ্বারা তোমরা তোমাদের পিপাসা মিটাচ্ছ আকাশের মেঘমালা থেকে পানিগুলোকে তোমরা কি তোমাদের ক্ষমতায় তোমাদের সিদ্ধান্তে তোমরা এটাকে বর্ষণ করে আনো না আমি আল্লাহ এটাকে বর্ষণ করে তোমাদের কাছে আমার নিয়ামত হিসেবে পৌঁছে দেই আমি আল্লাহ যদি চাইতাম এ পানিগুলো মিষ্টি পানি না হয়ে লবণাক্ত পানি হতে পারতো আকাশের বৃষ্টির পানিটা আমি আল্লাহ যদি চাইতাম মিষ্টি না হয়ে এই পানিগুলো কিন্তু লবণাক্ত পানি হতে পারতো আল্লাহ বলতেছেন লাউনা শাহু লাজালনাহু উজাজান ফালাউলা করুন তাহলে মিষ্টি পানি পান করার এত সুন্দর সুযোগ তুমি পাচ্ছ কেন আমাকে মনে করো না কেন আমার শুক্রিয়া ভাই করো না কেন করো না চান্দ খানি হেকমতে ইউনানিয়া চান্দ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়ারা আবখা কবি বলতেছেন আমাদের শাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই এটা খুব বলতেন চান্দ খানি হেকমতে ইউনানিয়া চান্দ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়ারা আবখা আরে মুসলমানের সন্তান হে মুসলমান তোমরা বিজ্ঞান পড়ো তোমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করো আর বিজ্ঞান তোমাদের কি শিক্ষা দেয় যে এক ফুটা পানির মাঝে হাজার হাজার রোগের জীবাণু আছে এটাই শিখলা হুজুর বলতেন এইটাই শিখলা যে এক ফুটা পানির মাঝে হাজার হাজার রোগের জীবাণু আছে এটাই শিখলা চাঁদ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়ারা আবখা আরে বিজ্ঞান পড়ো কিন্তু এই বিজ্ঞানটা ছেড়ে একটু কোরআন পড়ো এ কোরআনটা যদি পড়ো এ কোরআনের মাঝে এক ফোঁটা পানি নিয়ে তোমাকে এমন ভাবনা কোরআন শিক্ষা দিবে যে এক ফোঁটা পানি নিয়ে তুমি ভেবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে কোরআন তোমাকে এমন শিক্ষা দিছে আল্লাহ তালার নিয়ামতটা আমাদের উপরে সবচেয়ে বেশি কত বেশি আল্লাহ নিজেই বলতেছেন তোমরা যদি আল্লাহ তালার নিয়ামতকে গণনা শুরু করো তোমার উপর আল্লাহর নিয়ামত কয়টা যদি গণা শুরু করো আল্লাহর নিয়ামত গনে গনে তুমি আল্লাহর নিয়ামত গনে শেষ করতে পারবে না পারবে কেউ আল্লাহর নিয়ামত যে কত এটা কি গুইনা কি শেষ করতে পারবে এটা কি গুইনা শেষ করা যাবে এটাকে গুনে আল্লাহ তালার নিয়ামতকে গুনে শেষ করা যাবে এত নিয়ামত শেষ পর্যন্ত এই জমিন থেকে যত গাছ গজাবে এই সমস্ত গাছের ডালগুলোকে যদি কলম হিসেবে তৈরি করে ফেলা হয় সব কলম আর এই সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়ে যায় মিম্বাদিহি আবহরিম এই সমস্ত সমুদ্রের পানিগুলো দ্বারা লেখা শেষ আরো যদি সাত সমুদ্র তৈরি করা হয় এই সমস্ত কালি দ্বারা যদি তোমার আমার আল্লাহর গুণাবলী যদি লেখা হয় মানাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা আল্লাহর নিয়ামত লেখে শেষ করা যাবে না যাবে শেষ করা যাবে আল্লাহর নিয়ামত তাই আমাদের উপর আল্লাহর নিয়ামতটা সবচাইতে বেশি আমাদের উপরে সবচেয়ে বেশি অনুগ্রহকার আল্লাহর এটা বুঝতে হবে আমার বাবার অনুগ্রহের চাইতে আল্লাহর অনুগ্রহ বেশি বেশি না আমার মায়ের অনুগ্রহের চাইতে আল্লাহর অনুগ্রহ বেশি আমার মায়ের যে আমার প্রতি অনুগ্রহ কে দিলেন মায়ের অন্তরে এই অনুগ্রহ কে দিলেন মধ্যরাতে যখন শিশুর খুদায় ঘুম ভেঙে যায় ঘুমন্ত মাকে দেখেছি আমি ঘুম ভুলে শিশুকে বুকেতে জড়ায় করে না মধ্যরাতে শিশু একটু নড়াচড়া করছে এই মধ্যরাতে মায়ের ঘুম ভাঙিয়ে দেয় না তাহলে মায়ের অন্তরে এই যে ভালোবাসা কে দিলে আল্লাহর ভালোবাসাটা মায়ের ভালোবাসার চেয়ে বেশি না কম আল্লাহর ভালোবাসাটা সবচেয়ে বেশি আমাদের উপর আচ্ছা আল্লাহর পরে আমাদের উপরে সবচেয়ে বেশি ভালোবাসা কার আপনারা আমার কথা বুঝতেছেন আল্লাহর পর আমাদের উপর সবচেয়ে বেশি ভালোবাসাটা কার হ্যাঁ? নবীর এই যে আমার দাদা খুব সুন্দর উত্তর দিচ্ছে আল্লাহর পর আমাদের উপর সবচেয়ে বেশি ভালোবাসা হলো নবীর রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তার ভালোবাসাটা সবচেয়ে বেশি আমাদের পর্যন্ত এই ইসলামের দাওয়াত ইমানের দাওয়াতটা আমাদের পর্যন্ত যেন আসে এজন্য নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম কেমন কষ্ট করছেন তিনি তো এমন মর্যাদার অধিকারী ছিলেন তার শরীরে মাছি বসতো না জানেন না আপনারা আমাদের নবীর শরীরে মাছি বসত কিন্তু এই নবী শুধুমাত্র এই ইমানের দাওয়াতের কারণে পাথররা কাফেররা তার শরীরে পাথর মেরে মেরে তার পূর্ণ শরীরকে রক্তাক্ত করে ফেলেছিল কেন এ আমাদের জন্য আমাগুল আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে আমাদেরকে বুঝাইছেন যে আমারই চিহ্ন আমি তোমাদের উপর সবচেয়ে বেশি অনুগ্রহশীল আমারই চিহ্ন আর আমার নবীর চিনার চেষ্টা করো وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكنتم তোমাদের অবস্থা তো এমন ছিল আলা শাফা হুফরাতিম মিনান নার তোমরা তোমাদের কাজ দ্বারা তোমরা তোমাদের আমল দ্বারা জাহান্নামের কিনারায় চলে যাচ্ছিলে আমার নবীর শিক্ষা যদি না থাকতো আমার নবীর দাওয়াত যদি না থাকতো আমার নবীর কোরআন যদি তোমাদের কাছে না থাকতো তোমাদের ঠিকানা তো জাহান নামে হয়ে যাইতো তোমরা তো চিন্তা না আল্লাহকে তোমরা জানতা না জান্নাত কি তোমরা জানতা না জাহান্নাম কি জান্নাত আছে জাহান্নাম আছে পরকাল আছে আল্লাহ আছে এই কথাগুলো আমাদেরকে কে শুনাইছেন বলেন একটু আপনারা আমার কথা বুঝতেছেন না বলেন এটা আমাদেরকে শুনাইছে কে নবী শুনাইছে আল্লাহ বলতেছেন ওয়াকুন্তুম শাফা উফরাতিম মিনান তোমরা তো জাহান্নামের কিনারায় অবস্থান করছিলে তোমরা জানতেছিলে না আল্লাহকে তোমরা জানতেছিলে না জান্নাত কি তোমরা জানতেছিলে না জাহান্নাম কি আল্লাহ তার নবীর মাধ্যমে তোমাদেরকে জান্নাতের পরিচয় জাহান নামের পরিচয় আর নিজের পরিচয় তোমাদের কাছে পেশ করেছেন এই নবী তোমাদেরকে জানাইছে জান্নাত কি জাহান নাম কি তাই এই নবীর ভালোবাসাটা নবীর অনুগ্রহটা তোমাদের উপর অনেক বেশি নবীর ভালোবাসাটা অনুগ্রহটা তোমাদের উপর অনেক কি পরিমাণ আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে একজন রসুল দেখো আগমন করেছে রসুলের গুণ কি কেমন গুণের অধিকারী এই রসুল আল্লাহ রসুলের গুণ আলোচনা করতেছেন আজিজুন আলাইহিমা আনিতুম তোমাদের কোনো কষ্ট এই নবীর সহ্য হয় না এই নবীর তোমাদের প্রতি এত ভালোবাসা তোমাদের কোন কষ্ট এই নবী সহ্য করতে পারে না আজিজুন আলাইহিমানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা এই নবী তোমাদের কাছে একটাই জিনিস চান তোমরা সবাই যেন আল্লাহকে বিশ্বাস করে মুমিন হয়ে যাও তোমরা সকলেই আল্লাহর সৃষ্টি পরকালের চিরদিনের যার নাম থেকে তোমরা বেঁচে যাও এই একটাই নবীর চাওয়া এই নবীর জিন্দিগির আর কোনো চাওয়া পাওয়া নাই এমন নবী আল্লাহ পাঠাইছেন এই নবী দুনিয়ার ক্ষমতা চান না দুনিয়ার সম্পদ চান না দুনিয়ার সুন্দর নারী চান না কষ্ট যে করতেছেন নিজের জন্য না নিজের মেয়ের জন্যও কষ্ট করতেছেন না নিজের ক্ষমতার জন্য কষ্ট করতেছেন না এই নবী যে এত কষ্ট করতেছেন সারা জিন্দিগি যে এত রক্ত ঝরাইছেন এত গালাগালি কটুক্তি সহ্য করছেন কেন করছেন তোমাকে লেগে তোমরা যাতে জাহান নাম থেকে বেঁচে যাও হারিসুন আলাইকুম বিল মুমিনিনা এই নবীর একটাই লুভ তোমরা সবাই যেন মুমিন হয়ে যাও তোমরা সবাই যেন আল্লাহকে চিনে আল্লাহ বালা হয়ে যাও এইটাই এ নবীর একমাত্র চাহিদা আল্লাহ নবীর পরিচয় দিতেছেন রহপন এ নবী তোমাদের উপর বড় স্নেহশীল রহিমন এই নবী তোমাদের উপর বড়ই দয়াবান বড় দয়াবান এ নবীকে প্রস্তাব করা হয়েছিল মক্কার কাফেরদেরকে এ নবী যখন আল্লাহর পথের দাওয়াত দিল দাওয়াত মক্কার কাফেররা এ নবীকে প্রস্তাব দিয়েছিল এই তুমি যদি এই মক্কার চাও তোমাকে দিব তুমি যদি এই মক্কার সম্পদ চাও তোমাকে সম্পদ দিব তুমি যদি এই মক্কার কোন সুন্দরী নারীকে বিয়ে করতে চাও যাকে বিয়ে করতে চাও তার সাথে বিয়ে দেব কি চাও তুমি কি চাও তুমি তুমি যা চাও তাই দিব কিন্তু তোমাকে এই দাওয়াতটা ছেড়ে দিতে হবে নবী তাদেরকে কি জবাব দিছেন আমার এক হাতে যদি সূর্যটা এনে দাও আর আরেক হাতে যদি চন্দ্রটাকে এনে দাও আমি মোহাম্মদ এই দাওয়াতকে ছাড়বো না আমি কিচ্ছু চাই না আমার চাওয়াতে একটাই তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তোমরা জান্নাতি হয়ে যাও বললে ওয়ালা হয়ে যাও আর নাম থেকে তোমরা বেঁচে যাও একটাই দাওয়াত কি কষ্টের জীবন তিনি সুখের জীবন যাপন করতে পারতেন বাদশাহী জীবনকে যাপন করতে পারতেন কিন্তু কেমন কষ্টের জীবনকে তিনি গ্রহণ করেছেন তার কষ্টে কষ্ট পেয়ে আল্লাহ নিজে এ নবীকে বলছেন নবী এত কষ্ট করছেন আল্লাহ নিজে নবীকে নবী এরা আপনি কি নিজে নিজেকে ধ্বংস করে দিবেন এত কষ্ট করতেছেন আপনি মানুষের জন্য শুধুমাত্র এই মানুষগুলো যেন ইমানদার হয়ে যায় এই আশায় নবী আপনি এত কষ্ট করতেছেন দেখেন আল্লাহ তালা কোরআনে করিমের মাধ্যমে আমাদেরকে এই নবীর পরিচয় আমাদের কাছে বেশ করছে আর আমাদের কাছে আল্লাহ তালা এই দাওয়াত পৌঁছাইছেন যে তোমরা তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসাটা আমার এই নবীর সাথে করো আমার এই নবীকে যদি তোমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে পেয়ে যাও সুবাহান সুবাহান আল্লাহ কোরআনে করিমের মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কাছে তার নবীর পরিচয় পেশ করছেন তার নবীর পরিচয়টা আমাদেরকে দিচ্ছেন যে হে মানুষেরা যদি আমাকে পেতে চাও যদি আমাকে পেতে চাও আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমারে পাইতে চাও আমার এই নবীর পথ ধরে আমার কাছে আসো এই নবীর পথ ধরে আমার কাছে আসতে হবে আমার অনুগ্রহের যদি শুকর গুজার বান্দা হইতে চাও এই নবীর শুকুর গুজার হইতে হবে এই নবীটাকে চিনার চেষ্টা করো আল্লাহ তালা মাঝে নবীর নামের আলোচনা করেছেন তোমাদের নবীর নাম হলো মুহাম্মাদুন রসুল্লাহ নবীর নাম কি আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে জানাইছেন মুহাম্মাদুন রসুল্লাহ মুহাম্মদ আল্লাহর রসুল এইটা মোহাম্মদের পরিচয় না মোহাম্মদের পরিচয় হলো ওয়ালাকিন রসুল্লাহ মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ আমি আল্লাহর রসুল আমি আল্লাহর পক্ষ থেকে এই মোহাম্মদকে তোমাদের কাছে পাঠানো হয়েছে এই মোহাম্মদকে ধরবে তো আমি আল্লাহকে পাবে আমি আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হলো এই মোহাম্মদ এই মোহাম্মদকে যদি ছেড়ে দাও আমি আল্লাহকে পাওয়া যাবে না এই মোহাম্মদকে ছেড়ে দিলে আমি আল্লাহকে পাওয়া যাবে না এই মোহাম্মদকে যদি ধরো জান্নাত পাবে এই মোহাম্মদকে যদি ছাড়ো জান্নাত পাওয়া যাবে না এই নবীর মর্যাদার আলোচনা আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে করছেন নবীর পরিচয় পেশ করছেন আমি আল্লাহকে পাওয়া যাবে অমুবাসীরন এ মোহাম্মদকে তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে এই মোহাম্মদ তোমাদেরকে এই কথার সুসংবাদ দেয় যদি আমার অনুসরণ করো তো জান্নাত তোমাদের ঠিকানা হবে ওয়ানাদিরন এই মোহাম্মদের গুণ হলো মোহাম্মদ তাকে আমি পাঠিয়েছি তোমাদের কাছে সতর্ককারী হিসেবে এই মোহাম্মদ তোমাদেরকে সতর্ক করে যদি আমার অবাধ্য চরণ করো যদি আমার দেওয়া নীতিমালার বিপরীত পথে যদি চলো যার নাম কিন্তু তোমাদের ঠিকানা ওয়াদা ইয়ান ইলাল্লাহি এই মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে এই মোহাম্মদের পরিচয় কি মোহাম্মদ তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে রসুল এই মোহাম্মদ আল্লাহর রসুল এটা তার পরিচয় আল্লাহর রসুল হিসেবে মোহাম্মদের কিন্তু বিপুল মর্যাদা আল্লাহ তার মর্যাদা তার সম্মানের আলোচনা করছেন আমানু হে আমার নবী যখন মসজিষে বসা থাকবে আমার নবীর সামনে উচ্চ স্বরে তোমরা কথা বলবে না তোমাদের কথার দ্বারা তোমাদের আচরণের দ্বারা যদি আমার নবীর সাথে ব্যাদবি হয়ে যায় আমার নবীর সাথে ব্যাদবি কিন্তু আমি সহ্য করি না আমার নবীর সাথে ব্যাদবি কিন্তু তোমাদের বাকি সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেবে এই হলো মোহাম্মদের মর্যাদা মক্কার কাফেররা নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন মক্কার কাফের রা এ নবীকে বলল মুরসালা কাফেররা নবীকে বলল লাস্তা মুরসালা তুমি কোনো রসুল না তোমাকে আল্লাহ পাঠায় নাই মালি হাজার রসুল তুমি কেমন আল্লাহর রসুল তুমি বাজারের মাঝে আমাদের মতোই ঘোরো আম আমাদের মতোই তোমার খাবার খাইতে হয় তুমি কেমন রসুল লাস্তা তুমি কোন রসুল না মক্কার কাফেররা নবীর রিসালাতকে চ্যালেঞ্জ করলো চ্যালেঞ্জ করে বললো লাস্তা মুরসালা তুমি রসুল না আল্লাহ কাফেরদের এই কথাকে সহ্য করেন নাই সাথে সাথে আল্লাহ জবাব পাঠায় দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা আল্লাহ কোরআনে করিমের সুরা নাজিল করছেন সুরা নাজিল করে আল্লাহ মক্কার কাফেরদের কথার জবাব দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম হাকিম লামিনাল কে বলে আপনি রসুল না আমি আল্লাহ কোরআন দ্বারা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল আপনি অবশ্যই আল্লাহর রসুল মক্কার কাফেররা নবীকে নিয়ে বিদ্রুপ করলো নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বলল এত একটা কবি একটা পাগল রসুলকে কাফেররা বললো এ হলো কবি নয়তো পাগল এই পাগলের কথায় আমরা আমাদের এতদিনের গুলোকে ছেড়ে দিব আমরা কি আমাদের দেবতা গুলোকে ছেড়ে দেব মাজনুন এক পাগলের কথায় মাজনুন অর্থ কি পাগল আর অর্থ কি কবি এই কবির কথায় এই পাগল কবির কথায় আমরা আমাদের দেবতাগুলোর ছেড়ে দিব তো আল্লাহর নবীকে যখন জমিনের মাঝে পাগল বলা হলো আল্লাহর নবীকে যখন জমিনের মাঝে কাফেররা কবি বলল খুদার আরস থেকে আল্লাহ তালা তার জবাব পাঠাইয়া দিছেন কসম কলমের কসম কিসের কসম আল্লাহ বলতেছেন ওয়াল কালামি কলমের কসম ওমা ইস্তুরুন কলম দ্বারা যে লেখা হয় তার কসম মা আন্তা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন নবী আপনি আল্লাহর নিয়ামতের উপর আছেন আপনি পাগল নন কাফেররা আপনাকে পাগল বলে কিন্তু আমি আল্লাহ কসম খেয়ে বলছি আপনি পাগল না আপনি পাগল ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন আল্লাহ বলতেছেন তোমরা অনেক কিছু দেখো অনেক কিছু দেখো না অনেক কিছু দেখো না তাও বিশ্বাস করো ওই রকমই বিশ্বাস করো যা দেখো তা যেমন বিশ্বাস করো এরকম অনেক কিছু আছে না আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি এখানে পয়সা পয়সা আমরা বিশ্বাস করি না যে মক্কা শরীফে কাবা আছে বিশ্বাস করি না আল্লাহ বলতেছেন না দেখাও তো তোমরা অনেক কিছু বিশ্বাস করো এখানে বাতাস আছে আমরা দেখি কেউ বিশ্বাস করি না যে বাতাস আমরা বেঁচে আছি বাতাসে হ্যাঁ বিশ্বাস করি না আমরা আল্লাহ বলতেছেন অনেক কিছু তোমরা দেখো অনেক কিছু দেখো না সব আমি আল্লাহর তৈরি আমি আল্লাহর সৃষ্টি আমি আমার সৃষ্টি এই সমস্ত বস্তুর কসম খায় বলতেছি নিশ্চয়ই এ কোরআনটা এক সম্মান এবং মর্যাদাবান রসুলের বাণী অমাহুয়া বিকাউলি শাহির এটা কোনো কবির কথা না ওয়ালা বিকাউলি কাহিন এইটা কোনো গণকের কথা না এটা কোনো গণকের কথা না এটা কোন কবির কথা না এটা কার কথা এটা সম্মানজনক রসুলের কথা মক্কার কাফের নবীর চাষা আবু লাহাব নবী যখন ইসলামের দাওয়াত দিলেন আবু লাহাব নবীকে তিরস্কার করলো নবীকে অপমানিত করলো আবু লাহাব নবীকে বললো মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও আবু লাহাব নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন আবু লাহাব নবীকে বলল তাব্বান্লাকাইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও আলী হাদা জামাতানা এই দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে একত্রিত করছো মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহর নবীকে জমিনে যখন একজন কাফের বদুয়া দিছে তুমি ধ্বংস হও আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ সহ্য করছেন আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ তার জবাব পাঠাইয়া দিছেন তাব্বাতিয়া দা আবি আল্লাহ বলছেন না আমার নবী মোহাম্মদ তো ধ্বংস হবে না বরং আবু লাহাবের সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে ওয়াতাব্বা এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে তো আবু লাহাব আল্লাহ যখন কোরআনে কারিমের আয়াত নাজিল করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব তখন আবু লাহাব মক্কার শ্রেষ্ঠ দুইজন ধনীর একজন ধনী যখন এই আয়াত নাজিল হইছে তখন মক্কা মক্কাবাসীরা কেউ এই জিনিসটা কল্পনাই করতে পারে না আবুল আহবাবার ধ্বংস হবে কেন ওই মক্কার সেরা ধনী ওর কোথায় মক্কা চলে আবুল আহাব ধ্বংস হবে কিন্তু আবুল আহাব কোথায় টাচ করেছে আল্লাহর রসুলের উপর আঘাত করেছে তাই আসমানের প্রভু জমিনের প্রভু কে আল্লাহ জমিনের মাঝে যখন তার রসুলকে কেউ টাচ করেছে তার রসুলকে কেউ কটক্তি করেছে আসমানের প্রভু জমিনের প্রভু এটাকে সহ্য করবেন ও মক্কার শ্রেষ্ঠ ধনী হোক আর যাই হোক ও যদি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সুপার পাওয়ার হয় আল্লাহ তালা তাকে ধ্বংস করতে তো আল্লাহ তালার একটা হুকুম শুধুমাত্র দরকার না আরো কিছু দরকার আছে তাই আল্লাহর নবীকে যখন আবু লাহাব কটুক্তি করলো আল্লাহ জবাব পাঠায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি তাব্বা আবু লাহাবের সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে আবুল লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে মা আগনা আনহু মালুহু আমা এই সম্পদ তার কোনো কাজে আসবে না তার বাঁচাইতে পারবে না তাকে রক্ষা করতে পারবে না ওমরাতুহু আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হয়ে যাবে কারণ সে আবু লাহাবকে সহযোগিতা করে আবুল লাহাব একা ধ্বংস হবে তা না আবু লাহাবের যারা সহযোগী তারাও ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না সব ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের সম্পদ ধ্বংস হবে শক্তি ধ্বংস হবে আবুল আহাব নিজে ধ্বংস হবে তাই না তার দুনিয়ার জীবনটা তো ধ্বংস হবে হবেই দুনিয়ার জীবনের পর অনন্ত অসীম জিন্দিগি তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাহলে আবু জেহেল আবু লাহাব কি সফল হইতে পারলো না ব্যর্থ হয়ে গেল কেন ব্যর্থ হইল আল্লাহ রসুল নিয়ে কটুক্তি করছে আল্লাহ রসুলের বিরোধিতা করছে তাই আল্লাহ রসুলের বিরোধিতা যদি আবুল আহাবের মতো আল্লাহ রসুলের চাচাও করে সেও ধ্বংস হয়ে যায় এই আয়াত যখন নাজিল হয়েছে একটু আগে বললাম না আবুল আহাব তখন তো মক্কার সেরা ধনী তখন মক্কার কেউ এই জিনিসটা কল্পনা করতে পারে না আবুল আহাব আবার ধ্বংস হবে কেমন বুঝি না কিন্তু ইয়া আবুল আহাব কেমনে ধ্বংস হয়েছে আপনারা জানেন জানেন শুনবেন শুনবেন আবুল হাবের অত্যাচারে আল্লাহর রসুল আবু আহাব আবু জেহেলদের অত্যাচার এক সময় তো মক্কায় থাকতে পারেন মদিনায় চলে গেছেন আবু আহাব আবু জেহেলদের এত শক্তি ছিল আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনা চলে গেছেন এদের এত শক্তি ছিল যে মদিনাও এদেরকে থাকতে দিব না এই মক্কায় আবু জেহেলের নেতৃত্বে মক্কার সমস্ত সর্দাররা মাতবুররা মোরলরা আল্লাহ রসুলকে সহ রসুলের যারা সাহাবি এদেরকে একদম দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মাইরে ফেলার জন্য এরা বিশাল কাফেলা সহ মদিনায় রওনা হয়েছে মদিনায় রওনা হয়েছে এই কাফেলায় আবুল আহাব যায় না সবাই গেছে আবুল হাবের যত বন্ধু বান্ধব এরা সবাই গেছে আবুল আহাব যায় না কারণ আবুল আহাব চিন্তা করছে আমি যদি যাই মোহাম্মদ তার সাথীরা তো ধ্বংস হবে কিন্তু যুদ্ধের মাঝে যদি আমার উপরে কোনো কূপ পড়ে যায় তো আমি বাঁচুন না কারণ আমার ব্যাপারে তো আজকে থেকে সাত বছর আগে পরোয়ানা জারি করে রাখা হয়েছে আমি ধ্বংস হব এরকম পরোয়ানা তার কারণ আমি নাই আমার নামে মামলাটা তো ষাট বছর আগে থেকে ঘোষণা দেওয়া যে আমার ধ্বংস করা হবে তা আমার যাওয়ার দরকার নাই আমি টাকা পয়সা যা দরকার সব দিচ্ছি আমি যাবো না তোমরা যাও সবাই পাঠিয়ে দিল আবুল তারপর কি ঘটনা ঘটল বদরের ময়দানে আল্লাহ রসুলের অসহায় তিনশো তেরো জন তেরো জন অস্ত্র শস্ত্রহীন অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই তিনশো জন মানুষ অস্ত্র হইলো মাত্র আটটা তরবারি কয়টা আটটা তরবারি বাকি সবার কাছে তরবারি কিনার পয়সা নাই সবাই লাঠি টাডি নিয়ে যুদ্ধের মাঝে আইছে আর কাফের তাদের সংখ্যা কত এক হাজার এক হাজারের সবার কাছেই তরবারি তাহলে কোন আট নয়শো তরবারির মোকাবেলায় তরবারি কয়টা আটটা মানুষ তিনশো তেরো জন কিন্তু সবার কাছে তরবারিও একটা যুদ্ধ হইল বদরের ময়দানে যুদ্ধের আগের দিন রাত্রে আল্লাহর রসুল তাবুর মাঝে বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে দয়াময় প্রভু তোমার কথা মানুষদেরকে বোঝানোর জন্য মক্কায় তেরো বছর মেহনত করছি মক্কার তেরো বছরের মেহনতের আমার সামান্য কিছু সম্বল এদেরকে নিয়ে মক্কায় থাকতে পারি নাই মোদিনায় এসে পারি জমাইছি মক্কার এই সমস্ত তোমার দুশ্মনরা মদিনায় আইসা আমাদেরকে নিশ্চিন্ন করতে চায় আল্লাহ বদরের ময়দানে অস্ত্র শস্ত্র কোনো কিছু নাই আমার এই চোদ্দ বছরের আমার হার ভাঙা পরিশ্রম আমার মেহনতের ফসল এদেরকে নিয়ে এই বদরের ময়দানে আল্লাহ উপস্থিত হয়েছি কালকে সকালে যুদ্ধ হবে এই যুদ্ধে তুমি যদি চাও এই জমিনে তোমার কথা বলা হোক তোমাকে আল্লাহ বলে ডাকা হোক তাহলে এই কাফেরদেরকে তুমি পরাজিত করো বাহ্যিক কোন শক্তি নাই এই যুদ্ধে জয়ী হওয়ার আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ডেকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল তারপর এই যুদ্ধের ফলাফল কি হলো আল্লাহ নিজ কুদ্রত দ্বারা মুসলমানদেরকে এক ঐতিহাসিক বিজয় দান করতেন কাফের মক্কার কাফের সর্দার সত্তর জন এই যুদ্ধের মাঝে নিহত হইল আবু জেহেল নাই উদ্বা নাই সাহেবা নাই মক্কার যত বড় বড় কাফের আল্লাহ রসুলকে তেরো বছর জ্বালাইছে এদের মাঝে সত্তর জন যুদ্ধের মাঝে শেষ বিদায় চিরদিনের জন্য বিদায় আর সত্তর জনরে বন্দি করে ফেলা হয়েছে মক্কার কাফেররা পরাজিত হয়ে বদরের ময়দান থেকে মক্কার দিকে পালিয়েছে এই যুদ্ধে আবুল আহাব তো মারা যায় নাই আসেই নাই যুদ্ধে আসেই নাই কিন্তু আবু আহাব তার বন্ধু বান্ধব সব এই যুদ্ধের মাঝে মারা গেছে তার সমস্ত বন্ধু শেষ কিন্তু আবু আহাব কি যুদ্ধে নাই সে বাঁচতে পারছে এই মক্কার এই বদরের ময়দানের এই যুদ্ধের সাত দিনও যায় সাত দিনও যায় এর মাঝখানেই এই আবু লাহাবের পূর্ণ শরীরে প্লেগ রোগ আছে না ফুসকা পরে পুরা শরীরে ফুসকা পরে গেল আর এই রোগের তখন কোনো চিকিৎসা ছিল না মক্কার লোকের এই রোগ যদি কারো হইতো তারে ডরাইতো যে তার কাছে গেলে আমারও এই রোগ তাই আবুল আহাবের যখন এই রোগ হইল তার সন্তান তার স্ত্রী এরা সবাই তারা ছেড়ে চলে গেল সব তার সেবা করার জন্য কেউ থাকলো কেউ থাকে নাই এই রোগের মাঝে ভূমিকা একা কিভাবে আবুল আহাব সে মৃত্যুর কুলে ঢলে পড়বে মরে গেল আবুল আহাব যে মারা গেছে তার লাশের কাছেও কেউ আসে না তার ছেলে তার বউ আত্মীয় স্বজন কেউ লাশের কাছেও আসে না তার লাশ পৈচা দুর্গন্ধে আশেপাশে যখন থাকা যাচ্ছে না প্রতিবেশীরা তার সন্তানদেরকে চাপ দিছে এটারে সরাও থাকতে তো পারতেছি না তখন আবু আহাবের ছেলেরা চারজন হাফসি গুলাম এগুলো ভাড়া নিছে চারজন হাফসি গুলাম রে ভাড়া নিছে এই লাশ সরানোর জন্য ওই গুলামরা কি করছে আগে গর্ত খুঁড়ছে গর্ত খুঁড়ে বড় বাঁশ আছে না বড় বাঁশ বড় বাঁশ লাঠি দিয়ে গুতায় গুতায় এই আবু আহাবের লাশের দূরের থেকে গুতায় গুতায়া ওই গর্তের মাঝে নিক্ষেপ করছে তারপরে গর্তের মাঝে মাটি চাপা দিচ্ছে আল্লাহ তালার গজবের সম্মুখীন হয়েছে আল্লাহ ছাড়েন নাই নবীর দুশ্মনকে আল্লাহ ছাড়েন না আল্লাহ ছাড়েন নবীর দুশ্মনকে আল্লাহ নবীর দুশ্মনকে ছাড়েন আমার নবীর সাথে দুশ্মন কোরআনে করিমের মাঝে আল্লাহ তার আলোচনাও করছেন আমার এই নবীর সাথে যদি দুশ্মনী করা হয় এর ফলাফল ভয়াবহ অমাইয়ুশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আমার নবীর হেদায়াত নবীর শিক্ষাকে বোঝার পরও যারা এই নবীর বিরোধিতা করবে সে যা চায় সেদিকে আমি তাকে যাইতে দিব অনুসলিহি জাহান্নাম আর তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা কোথায় হবে জাহান্নাম তার ঠিকানা হবে ইন্নাল্লাদিনা কাপারু আল্লাহ বলতেছেন যারা আমার নবীর শিক্ষা আমার নবীর হেদায়ত তাদের সামনে আসার পরও যারা নবীর দাওয়াতকে নবীর হুকুমকে বিরোধিতা করে যারা এই নবীর অবাধ্যাচরণ করে নবীর পথে চলতে যারা মানুষদেরকে বাধা দেয় আল্লাহ বলতেছেন আমার নবীর পথে চলতে মানুষদেরকে বাধা দিয়ে আমার নবীর বিরুদ্ধে আচরণ করে আমার নবীর জীবনকে নিয়ে কটুক্তি করে লাইয়াদুরুল্লাহ তোমরা আমার আমার নবীর কোনো ক্ষতি তোমরা করতে পারো না এটা আমার কোনো ক্ষতি তোমরা করছো না লাইয়া তোমরা যারা কুফুরি করছো তোমরা যারা সত্যের পথে মানুষদেরকে বাধা দিচ্ছ তোমরা যারা আমার রসুলের বিরোধিতা করছো শুনে রাখো শুনে রাখো আল্লাহর কোনো ক্ষতি তোমরা করছো না তোমাদের বিরোধিতার দ্বারা নবীর পথকে ছাড়ার দ্বারা তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে ধ্বংস করতেছ হ্যাঁ। নিজেদের জীবনটা ধ্বংস করতেছ আর আমার নবীকে যারা ধরলো তারা নিজেদের জীবনটাকে সফল করলো যারা নবীকে ধরলো তারা নিজের জীবনকে কি করলো সফল আল্লাহ নবীর পরিচয় কোরআনের মাঝে আমাদেরকে পেশ করতেছেন নবীর মহাব্বতের আলোচনা আল্লাহ করতেছেন আউলা বিল মুমিনিনা আমার এই নবী তোমাদেরকে কতটুকু ভালোবাসে তোমরা জানো আল্লাহ তার ভালোবাসার আলোচনা করছেন এই নবী তোমাদেরকে তো এত ভালোবাসেন যে ভালোবাসা তোমাদের তোমাদের প্রতি নাই তোমরা তোমাদের নিজেদেরকে যতটুকু ভালোবাসো আমার নবী তোমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসে এই কথাটা কার কথা আপনারা আমার কথা বুঝতেছেন এই কথাটা কার কথা আল্লাহর কথা এই কথাটা আল্লাহর কথা আল্লাহর এই কথাটা সত্য না উম্মতের প্রত্যেকটা সদস্যের প্রতি নির্ভেজাল এক ভালোবাসার অধিকারী ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত ভালোবাসতেন উম্মতকে কেমন ভালোবাসতেন একটা ঘটনা শোনাই আপনাদের নবীর এক চাচা এই চাচার নাম হজরতে হামজা চিনেন না নবীর এক চাচা চাচার নাম হজরতে হামজা এই চাচা হামজা যদিও চাচা কিন্তু নবীর বাল্যকালের বন্ধু নবীর দুধ ভাই নবী পরিবারের নবীর চাচাদের মাঝে মক্কা বিজয়ের পূর্বে এই একমাত্র চাচা হামজা সেই মুসলমান হইছে নবী পরিবারের আর কেউ বড়দের মাঝে আর কেউ মক্কা বিজয়ের আগে মুসলমান হয় নাই এই চাচা হামজা মক্কার মাঝে তার প্রভাব এবং প্রতিপত্তিও ছিল সে নিজ প্রভাব আর প্রতিপত্তির দ্বারা নবীর দাওয়াতের সঙ্গী হয়েছে নবী যখন বিভিন্ন বাজারে বিভিন্ন মেলায় দাওয়াতের জন্য গেছেন নিজ চাচা হামজাকে সাথে নিয়ে গেছেন হামজা সাথে সাথে নবীর সাথে দাওয়াতের কাজে এই চাচা হামজা সব সময় সাথে থাকছে এমন কি নবী যখন মক্কা সেরে মদিনায় হিজরত করছেন চাচা হামজাও নবীর সাথে হিজরত করছে এই চাচা হামজার প্রতি নবীর ভালোবাসা ছিল অপরিসীম খুব ভালোবাসতেন এই চাচা হামজাকে অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধে বেইমানদের সাথে সেই মক্কাওয়ালাদের সাথে আবার ওহুদের ময়দানে মুসলমানদের যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মাঝে নবী তিনিও যুদ্ধ করতেছেন নবীর চাচা হামজাও যুদ্ধ করতেছে যুদ্ধের মাঝে চাচা হামজা তিনি বীর ছিলেন যোদ্ধা ছিলেন চাচা হামজা যে যুদ্ধ করতেছেন হামজার সামনে কেউ টিকতে পারছে না কাফেরদের কাতারের পর কাতার হজরতে হামজার তোর বাড়ির আঘাতে তসনস হয়ে যাচ্ছে এক কাফের গোলাম তার নাম ছিল ওয়াসি কাফের গোলাম তার নাম কি ছিল ওয়াসি এই ওয়াসি দূর থেকে হজরতে হামজাকে লক্ষ্য করতেছিল এই হামজার সামনে কেউ টিকতে পারছে না এই ওয়াসি এক পাহাড়ের আড়ালের মাঝে দাঁড়িয়ে গেল হজরতে হামজা যুদ্ধ করতে করতে যখন ওয়াসির কাছাকাছি আসলেন ওয়াসি হজরতে হামজাকে লক্ষ্য করে একটা তীর মারলো আর সেই তীরটা হজরতে হামজার পেটের মাঝে গিয়ে বিদ্ধ হইল হজরতে হামজার পেটের মাঝে ওয়াসির সেই তীরের আঘাতটা লাগার সাথে সাথে হজরতে হামজা ওহুদের ময়দানে লুটায় পড়লেন হজরতে হামজার নারী বুড়ি বের হয়ে গেল যুদ্ধের ময়দানে নবীর প্রিয় চাচা এত দিনের নবীর দাওয়াতের সঙ্গী হজরতে হামজা তিনি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেলে শহীদ হয়ে গেলেন হজরত হামজা কাফেররা নবীর প্রিয় চাচা হামজাকে শহীদ করে দিল তারপর এই হামজার লাশের সাথে মক্কার কাফেররা নির্মম আচরণ করলো একটা মরা মানুষ তীরের আঘাতে তার নারী বুড়ি বের হয়ে গেছে সেই হজরতে হামজার লাশকে মক্কার কাফেররা কেটে টুকরা টুকরা করলো তার বুক চিরে কলিজা বের করে মক্কার কাফেররা এরা সেই কলিজাকে মুখে নিয়ে চিবাইল এমন নির্মম আচরণ নবীর চাচা হামজার লাশের সাথে হয়েছে অহুদের ময়দানে একটা সময় অহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী নিজেও এই অহুদের যুদ্ধে তিনি আহত হয়েছেন নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে মাথায় আহত আঘাত নবী পাইছেন আহত নবী যখন যুদ্ধ শেষ সাহাবা একরাম যখন নবীর কাছে গেলেন নবী সাহাবা একরামদের কাছে জানতে চাইলেন আমার চাচা হামজাকে কেন দেখি না বলো আমার চাচা কোথায় আল্লাহর নবী নিজ সাহাবিদের কাছে যখন চাচার সংবাদ জিজ্ঞাসা করলেন লুকানোর তো কিছু নাই লুকিয়ে তো লাভ নাই আল্লাহ নবীর সাহাবিরা নবীকে সংবাদ দিল নবী ইয়া আল্লাহর যুদ্ধের ময়দানে আপনার চাচা হামজা তো শাহাদত বরণ করছে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী আহত শরীর নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে আসলেন চাচা হামজার লাশের পাশে আল্লাহর নবী দাঁড়ালেন ক্ষত বিক্ষত নিজে চাচার লাশটাকে আল্লাহর নবী যখন দেখলেন আল্লাহর নবী অহুদের সেই ময়দানে চিৎকার করে কাঁদলেন নবী এই নবী জিন্দিগিতে কোনো ব্যথায় কোনো আঘাতে তিনি চিৎকার করে কাঁদেন নাই কিন্তু আজকের অহুদের ময়দানে তিনি তার কান্নাকে থামিয়ে রাখতে পারলেন না চাচা হামজার শাহাদতে চাচা হামজার লাশের সাথে নির্মম আচরণে নবী এত ব্যথা পাইলেন অহুদের ময়দানে শব্দ করে নবীর কান্না যখন সাহাবা একরাম তারা শুনলেন পূর্ণ অহুদের ময়দানে এক কান্নার পরিবেশ শুরু হয়ে গেল আরস থেকে আল্লাহ তার ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে সান্ত্বনার বাণী পাঠালেন নবী আপনার চাচা হামজার সাথে মক্কার কাফেররা নির্মম আচরণ করেছে আমি আল্লাহ তা দেখেছি আমি আল্লাহর কাছে এই হামজা আসাদুল্লাহি আসাদুর রাসূলিহি এই হামজার মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে গেছে এই হামজাকে আমি আল্লাহ জান্নাতের সমস্ত শহীদদের সর্দার হিসেবে হে নবী আমি কবুল এবং মঞ্জুর করে নিয়েছি আল্লাহ যখন নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহর সান্ত্বনা পেয়ে নবী শান্ত হলেন অহুদের ময়দানে শহীদদের জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হলো সর্বপ্রথম হজরতে আমজার জানাজাটা নবীর সামনে দেওয়া হলো শহীদ হামজার জানাজাটা ওহুদের ময়দানে সর্বপ্রথম হলো ওহুদের ময়দানে সত্তর জন সাহাবি ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করছে সর্বপ্রথম হামজার জানাজাটা পড়ার পর আল্লাহর নবীর মনের অবস্থা তো এমন ছিল আল্লাহর রসুলের কোন সাহাবি হামজার লাশটাকে আল্লাহর রসুলের সামনে থেকে সরানোর সাহস পেল না দ্বিতীয় আরেক শহীদের লাশ আল্লাহর নবীর সামনে দেওয়া হলো তার জানাজা হলো তৃতীয় আরেক শহীদের লাশ আল্লাহর নবীর সামনে দেওয়া হলো এইভাবে সত্তর জন শহীদ সাহাবির জানাজা আল্লাহর রাসুল বহুদের ময়দানে পড়ালেন সত্তর জন নবী সত্তর জন শহীদের জানাজার সাথে হামজার জানাজাটাও হলো হজরত হামজার জানাজা হামজার লাশ আল্লাহর নবীর সামনে সার্বক্ষণিক থাকলো অহুদের ময়দানে নবী নিজ হাতে হামজার লাশকে কবরের মাঝে নামালেন নিজে কবরের মাঝে নামলেন নিজে কবরে নামছে হামজার লাশকে দাফন করে আল্লাহর নবী মদিনায় ফিরে আসলেন আল্লাহর নবী মদিনায় যখন ফিরে আসলেন আবারও নিজ চাচা হামজাকে হারানোর বেদনা বেদনা কষ্ট এইটা আবারও নবীর মনের মাঝে কষ্ট তৈরি করলো মদিনার সমাজ মদিনার অলিগুলিতে কান্নার রোল ঘরে ঘরে কান্না অনেকে ছেলে হারানোর কান্না অনেকের বাবা হারানোর কান্না অনেকের স্বামী হারানোর কান্না আল্লাহর নবী যখন মদিনার গলিতে হাঁটেন বাড়িতে বাড়িতে কান্না শুনেন অনেকে তার ছেলের জন্য কাঁদতেছে অনেকে তার বাবার জন্য কাঁদতেছে অনেকে তার স্বামীর জন্য কাঁদতেছে আল্লাহর নবী যখন ঘরে ফিরে আসলেন মসজিদে নবমীতে ফিরে আসলেন আল্লাহর নবী তার চোখেও পানি আল্লাহর নবীর চোখেও পানি সবাই কাঁদছে অনেকে বাবার জন্য কাঁদতেছে অনেকে স্বামীর জন্য কাঁদতেছে অনেকে ছেলের জন্য কাঁদতেছে নবী ভাবেন আমার চাচা হামজা তো শহীদ হয়ে গেছে আমার চাচা হামজার জন্য তো কাদার কেউ নাই আমি ছাড়া আমি ছাড়া তো এ হামজার জন্য কাঁদবে কে কেউ তো নাই কেউ তো নাই নবীর মনের এই ব্যথা যখন আনসার সর্দার হজরতে সাদ ইবনে তিনি বুঝতে পারলেন তিনি আনসারীদেরকে বললেন তোমরা ছেলের জন্য কাঁদতেছ বাবার জন্য কাঁদতেছ স্বামীর জন্য কাঁদতেছ আর আল্লাহর রসুলের চাচা হামজার জন্য কাঁদো কারণ আল্লাহর রসুলের চাচা হামজাও তো নাই কাঁদো আনসারিরা আল্লাহর রসুলের ঘরের সামনে এসে কাঁদা শুরু করে আল্লাহর নবী প্রস্ত করলেন কাঁদতেছো কেন সাহাবা একরাম উত্তর দিলেন হে আল্লাহর রসুল আপনার চাচার জন্য কাঁদতেছে আপনার চাচার জন্য কাঁদতেছি মক্কার সমস্ত আল্লাহর নবীর চাচাকে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে টুকরো টুকরো করে তার লাশের অমর্যাদা করেছে এমন একদিন আসলো খুব বেশি দিন অপেক্ষা করতে হল না সেই মক্কা আল্লাহর রসুল বিজয় করলেন মক্কা আল্লাহর রসুল বিজয় করলেন ওই সমস্ত কাফেররা ওই সমস্ত অপরাধীরা যারা আল্লাহর নবীর চাচা হামজার সাথে অন্যায় করেছে হামজার লাশের সাথে অমর্যাদা করেছে আল্লাহর রসুল তাদেরকে ধরার একটা সুযোগ পাইলেন না কিন্তু দেখেন দয়ার নবী রহমতের নবী এই নবীর ভালোবাসা ছিল প্রত্যেকটা উন্মতের প্রতি এত আল্লাহর নবী যখন মক্কাকে বিজয় করলেন সেই হামজার হত্যাকারী ওয়াসি চিন্তা করলো আমার তো রক্ষা নাই ওয়াসি মক্কা থেকে পালিয়ে তায়েফ চলে গেল মক্কা থেকে পালায় ওয়াহি তাইফ চলে তাইফ মক্কা থেকে সত্তর কিলোমিটার পঞ্চাশ মাইল আল্লাহর নবী মক্কা থেকে সাহাবায়ক একটা টিম যদি পাঠায় দেন ওয়াহসিকে ধরে আনো এই হুকুম আল্লাহর নবী দিতে পারেন পারতেন না ওয়াহসিরে ধরে আনতে পারতেন না ওয়াহসিকে শাস্তি দিতে পারতেন না কিন্তু দেখেন আল্লাহর নবী তার দয়া কেমন ছিল নিজ চাচার কাছে হত্যাকারী ওয়াসির কাছে আল্লাহর নবী চিঠি লেখলেন ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহর নবী ওয়াসির কাছে চিঠি লেখলেন ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে এই ছিল এই নবীর দয়া ওয়াহশি আল্লাহর নবীর দাওয়াত পেয়ে আল্লাহর নবীর দরবার অভিমুখে রওনা হয়েছে নিজ চেহারাকে ঢেকে কেউ যেন চিনতে না পারে কারণ এই পথের মাঝে কোন মুসলমান যদি ওয়াহশিকে চিনে আর যদি ধরতে পারে ওয়াহশিকে কেউ ছাড়বে না বেরিয়ে তো ওয়াহশি নিজ চেহারা ঢেকে মসজিদে নবুবিতে আল্লাহর রসুল সাহাবা একরামদের মসজিদ নিয়ে বসা আল্লাহর নবীর সামনে গিয়ে উপস্থিত হলো ওয়াসি আল্লাহর নবীর সামনে ওয়াসি উপস্থিত হয়ে আল্লাহর নবীর দরবারে সাহাবা একরামদের উপস্থিতিতে ওয়াসি উচ্চারণ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মোহাম্মদ আল্লাহর নবী তাকালেন কে তুমি ওয়াহসি ওয়াহসি জবাব দিল হে আল্লাহর রসুল আমি ওয়াহসি আমি ওয়াহসি আল্লাহর নবী ওয়াহসিকে বসালেন আট বছর পর ওয়াহসির কাছে আল্লাহর নবী আবার জানতে চাইলেন ওয়াহসি বলো আমার চাচা হামজাকে তুমি কিভাবে হত্যা করছো ও আসি আল্লাহর নবীকে জবাব দিল হে আল্লাহর রাসুল আমি লুভে পড়ে আপনার চাচাকে হত্যা করছি আমি লুভে পড়ছি আল্লাহর নবী ওয়াসির কাছে দুইটা পয়গাম দুইটা বার্তা দিলেন ওয়াসি তোমার অতীত কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ আল্লাহর রসুলকে তুমি অসন্তুষ্ট করছো বাকি জীবনটা আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার কাজে ব্যয় করো আর ওয়াহসি তোমার কাছে একটা আবদার তুমি আমার আড়ালে বসবে তুমি যদি আমার সামনে বসো আমার চাচার কথা মনে হবে এই ছিল রসুল দয়া যেই মানুষটার চেহারা দেখলে তিনি কষ্ট পান সেই মানুষটাকেও তিনি ইমানের দাওয়াত দেন এটা চান না যে এই মানুষটা জাহান নামের আগুনে চিরদিন জন্য এই চাওয়াটা চান কি মহাব্বত ছিল আল্লাহর রসুলের আল্লাহর রসুলের এই মহাব্বতের সাথে এই ভালোবাসার সাথে পৃথিবীর কোন বাবা মার ভালোবাসা পৃথিবীর কোন নেতা নেত্রী জাতীয় নেতার ভালোবাসা তুলনায় আসতে পারে আজকে দেখেন আজকের বাবাদের সন্তানের প্রতি ভালোবাসা আজকের মায়েদের সন্তানের প্রতি ভালোবাসা কেমন ভালোবাসা মসজিদ ডাকে হাইয়া আলাহ আসো নামাজের দিকে আসো আসো কামিয়াবির দিকে আসো এই ডাকটা আল্লাহর ডাক না আজকের মায়েরা সন্তানরা ঘুম পারে ঘুমাও ঘুমাও তোমার পড়তুই আজকের ভালোবাসা আজকের বাবা শিক্ষক রাইখা তার মেয়ে নাচ শিখায় গান শিখায় শিখায় না মিশা কথা কইতেছি আজকের দাদারা নাতির নাচ দেখে দেখে না নাতি নাচে দাদা নানারা দেখে নাতি গান গায় দাদি নারী তারা গান শুনে ছেলে জাহান নামের দিকে যাচ্ছে মা তাকে সোহাগ দিচ্ছে মেয়ে জাহান নামের দিকে দৌড়াচ্ছে বাবা দাদা তাকে সহযোগিতা করছে আজকের মা বলে না যে তোকে আমি পেটে নিছি এই পেটে তোরে কষ্ট করে রাখছি তুই নামাজ পড় খুদারে বিশ্বাস কর নবীর পথে তুই চল তুই জাহান নামে যাইস না তুই যদি জাহান নামি হস আমার সমস্ত কষ্ট ব্যর্থ হবে তোর কষ্ট করে পালছি তুই আল্লাহর হুকুম মতো চল এই কথাটা আজকের মায়েরা বলে আজকের বাবারা বলে এত কষ্ট করে তোর লেহাপড়া করাচ্ছি তুই যদি ব্যর্থ হস তুই যদি জাহান নামের পথে চলস তুই যদি গান গাস তুই যদি প্রেম করস তাহলে তো আমার সমস্ত কষ্ট ব্যর্থ হইল এই কথাটা আজকের বাবারা সন্তানদেরকে বলে না আজকের দাদারা বলে বলে আজকের সন্তানদেরকে এই দরদি নবীর জীবন মাও বলে না বাবাও বলে না দাদাও বলে না নানাও বলে না দাদিও বলে না নানিও বলে এ নবীর জীবনের আলোচনা কেউ করে আজকের শিশু বাচ্চাগুলো এই নবীর নাম জানে না নবীর জীবন জানে না এরা রবীন্দ্রনাথের জীবনী জানে এরা শেরে বাংলায় একটি ফজলুল হকের জীবনী জানে কবি নজরুলের জীবনী জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানে জিয়াউর রহমানের জীবনী জানে জানে না স্বাধীনতার ইতিহাস জানে কিন্তু ইসলামের ইতিহাস জানে না দেশ কেমনে স্বাধীন হইল জানে কিন্তু ইসলাম ধর্ম কিভাবে আসলো কি কষ্ট আর ত্যাগের বিনিময়ে দয়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কি কষ্ট নবীকে করতে হয়েছে এই কষ্টের ইতিহাস জান জানে আজকের শিক্ষকরা বিদ্যালয়ে শিখায় না আজকের শিক্ষিকারা তারা বিদ্যালয়ে শিখায় না আজকের অধ্যাপকেরা ইউনিভার্সিটিতে তাদের ছাত্রদেরকে এই শিক্ষা দেয় না সব জালেম আজকের বাবাদের দ্বারা সন্তান জুলুমের শিকার হচ্ছে আজকের দাদা নানাদের দ্বারা নাতিগুলো জুলুমের শিকার হচ্ছে আজকের শিক্ষক দ্বারা অধ্যাপক দ্বারা তাদের ছাত্র তাদের শিক্ষার্থীরা জুলুমের শিকার হচ্ছে কারণ তাদেরকে ইসলাম নবী পরকাল জান্নাত জাহান্নাম এরা কেউ শিক্ষা দিচ্ছে না কেউ শিক্ষা দিচ্ছে না আল্লাহ কোরআন দ্বারা শিখাচ্ছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার এই নবীর জীবনটাকে তোমরা ধরো লিমান আখির যারা আল্লাহকে যাও যারা পরকালকে চাও যারা আল্লাহকে চাও তোমরা যারা আল্লাহকে পাওয়ার আশা করো তোমরা যারা পরকালের জীবনের সুখ সফলতার আশা করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা আমার নবীর জীবনটাকে আমার নবীর আদর্শটাকে তোমরা আঁকড়ে ধরো আল্লাহ বলতেছেন আঁকড়ে ধরো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আমার এই নবীর অনুসরণ করো আমার এই নবীর যদি অনুসরণ করো ইহবিবকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা তাহলে তোমাদের পর্যন্ত পৌঁছবে দেখেন ইহবিবকুমুল্লাহ মাঝখানে কোনো শব্দ নাই অর্থাৎ যেই মুহূর্ত থেকে এই নবীর অনুসরণ অনুকরণ শুরু হবে সেই মুহূর্ত থেকে আল্লাহর ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে সেই মুহূর্ত থেকে সেই মুহূর্ত থেকে আল্লাহর ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে আজ তো নবী নাই আজ নবী আছে কিন্তু নবীর আদর্শ আছে নবীর সুন্নত আছে আমাদেরকে ধরতে হবে নবীর সুন্নত জীবনের সর্বক্ষেত্রে নবীর অনুসরণ এই নবীর অনুকরণ নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে जन्नत के रास्ते नक्श कदम नबी के है सुन्नत के रास्ते নকশ কদম নবী কে হে সুন্নত কে রাস্তে আরে নবী তো নাই কিন্তু নবীর নকশ কদম নবীর সুন্নত জীবনের সর্বক্ষেত্রে নবীর সুন্নত তোমাদের জন্য আছে আর এটাকে যদি ধরো আল্লাহ সে মিলাতে হে जन्नत के रास्ते এইটা তোমাদেরকে জান্নাতের পথে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেবে আল্লাহর সাথে মহাব্বত তৈরি করে দেবে এই নবীর সুন্নত এই নবীর আদর্শকে তোমরা যখন আঁকড়ে ধরবে তোমাদের দুনিয়ার জীবন সফল হবে তোমাদের আখেরাত সফল হবে তোমরা যদি দুনিয়ার সফলতা চাও এই নবীকে আঁকড়ে ধরো যদি আখেরাত চাও এই নবীকে ধরো এর মাধ্যমেই বিজয় আসবে এর মাধ্যমেই সফলতা আসবে আজকের এই বিশানি আব্দুল আজিজ সাহেবের পুকুর পার জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন এই ইসলামী মহাসম্মেলন থেকে আল্লাহ তালা আমাদের যাদেরকে কবুল করছেন আমাদেরকে একটা নিয়োগ করতে হবে যে আমরা আমাদের এই মসজিদটাকে কেন্দ্র করি আমরা নবীর জীবনকে জানার একটা বক্তব্য তৈরি করব সেই বক্তব্যের আমরা সবাই ছাত্র হোক এই মসজিদটাকে আমরা এমন একটা মসজিদ হিসেবে গড়ে তুলি যেই মসজিদটা সাহাবা একরাম দেরকে নিয়ে আল্লাহর রসুল তৈরি করেছিলেন আল্লাহর রসুল সাহাবা একরামদেরকে নিয়ে যেই মসজিদটা তৈরি করেছিলেন আল্লাহর রসুল সেই মসজিদের শুধুমাত্র ইমাম ছিলেন সাহাবা একটা মুসল্লি ছিল এই মসজিদটা ওইরকম মসজিদ ছিল না ওই মসজিদটা এমন মসজিদ ছিল আল্লাহ রসুল শিক্ষক ছিলেন সাহাবা একরম সবাই আল্লাহ রসুলের ছাত্র ছিল আল্লাহর রসুল নেতা ছিলেন সাহাবা একরম সবাই কর্মী ছিল ঠিক না আল্লাহর রসুল সেনাপতি ছিলেন সমস্ত সাহাবা একরম মুজাহিদ ছিল এই মসজিদটাকে ঠিক ওই ধরনের একটা শিক্ষার কেন্দ্র হিসেবে নিজেদের এই গ্রামের মার্কাজ হিসেবে এই মসজিদটাকে গড়ে তুলতে হবে মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেবের তত্ত্বাবধানে এলাকার মুরব্বী মুরব্বিয়ার একরাম নিজেরা ছাত্র হয়ে পাঁচজন দশজন একত্রিত হয়ে আসরের নামাজের পর মাগরীবের নামাজের পর এশার নামাজের পর দশ মিনিটের জন্য হোক পনেরো মিনিটের জন্য হোক ইমাম সাহেবের সামনে বসতে হবে কিছুক্ষণ সময়ের জন্য ইমাম সাহেবের ছাত্র হয়ে যাইতে হবে নামাজের পরে যে হুজুর আল্লাহ রসুলের জীবন সম্পর্কে একটু আলোচনা করেন একটু কোরআন সম্পর্কে আলোচনা করেন আমাদের চূড়া কেরাত গুলো একটু শুদ্ধ করে দেন একটু কোরআনে কারিমের অর্থ সবক আমাদেরকে একটু শোনান এইভাবে এই মসজিদকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে দিনই তালিমের ব্যবস্থা করতে হবে মুরব্বী বাবা সাহেবরা যারা আছেন দাদারা যারা আছেন নিজ সন্তানদেরকে নাতিদেরকে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে রসুল্লাহর জীবনী শোনাইতে হবে তাদেরকে বুঝাইতে হবে এই রসুলের পথ ধরো এই পথ যদি ধরো তাহলে দুনিয়ার জীবন সফল আখেরাত সফল আর যদি এই নবীর বিরুদ্ধাচারণ করো তোমার দুনিয়া শেষ আখেরাত শেষ আমরা যারা বসা আছি এই মসজিদকে কেন্দ্র করে এমন একটা বক্তব্য তৈরি করতে আমরা রাজি আছি না ইনশাল্লাহ রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত তুলেন বাবা যাই আল্লাহ তালা আমাদের সবাই কবুল এবং মঞ্জুর করুক ইমাম সাহেবের সাথে আলোচনা করে কালকে একটা সময় ঠিক করবেন ওই সময়ে ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে বসে খতিব সাহেব আপনাদেরকে নিয়ে বসে কিছুটা সময় নবীর জীবনের আলোচনা হবে আর আপনারা সেই আলোচনা ঘরে ঘরে করবেন এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই বিশালিয়া গ্রাম বিশালিয়া না বিশালিয়া এই গ্রামটা আদর্শ একটা গ্রাম হবে এই গ্রামের আগামী দিনের সন্তানরা নেককার পরহেজগার হবে এরা দ্রোহী রসুল দ্রোহী হবে না এরকম গ্রামে গ্রামে ইসলামের শিক্ষার প্রচলন আমাদের কি করতে হবে প্রত্যেকটা সন্তানকে গড়ে তুলতে হবে যে তুই পাপ মুক্ত জীবন তৈরি কর এলাকার কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রসুলের আদর্শের বাইরে সমাজের মাঝে এমন কোনো কাজ হইতে দিব না যেই কাজের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ হয় রাজি আছি না ইনশাল্লাহ আমাদের এই গ্রামটাকে আমরা ইনশাল্লাহ পবিত্র রাখবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার এবং আমাদের এই বিশানিয়া গ্রামটাকে একটা আদর্শ জান্নাতি গ্রাম হিসেবে আমাদেরকে তৈরি করার আল্লাহ তালা তৌফিক দান করুক ও আখির আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ আপনি দোয়া করেন দোয়াটা আপনি করে দেন আপনি তো মুরব্বী সবাই দরুদ শরীফ